কিছু গোপন করতে না তবে তোমাদের ধারণা ছিল যে তোমরা যা করো তার অনেক কিছুই আল্লাহ জানেন না وذلكم ظنكم الذي ظننتم بربكم أرداكم فأصبحتم من الخاسرين তোমাদের পালনকর্তা সম্বন্ধে তোমাদের এ ধারণাই তোমাদেরকে ধ্বংস করেছে ফলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছো فإن يصبروا فالنار مثوى لهم وإن يستعتبوا فما هم من المعتبين অতপর যদি তারা সাবর করে তবুও জাহান্নামি তাদের আবাসস্থল আর যদি তারা ওজোর খাহি করে তবে তাদের ওজোর কবুল করা হবে না وقيضنا لهم السماء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين আমি তাদের পেছনে সঙ্গী লাগিয়ে দিয়েছিলাম অতপর সঙ্গীরা তাদের অগ্র পশ্চাতের আমল তাদের দৃষ্টিতে শোভনীয় করে দিয়েছিল তাদের ব্যাপারেও শাস্তির আদেশ বাস্তবায়িত হল যা বাস্তবায়িত হয়েছিল তাদের পূর্ববর্তী জিন ও মানুষের ব্যাপারে নিশ্চয়ই তারা ক্ষতিগ্রস্ত وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون আর কাফিররা বলে তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হট্টগোল সৃষ্টি করো যাতে তোমরা জয়ী হও فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزينهم أسوأ الذي كانوا يعملون ذلك جزاء أعداء الله النار لهم فيها دار الخلد جزاء بما كانوا بآياتنا يجحدون আমি অবশ্যই কাফিরদেরকে কঠিন আজাব আস্বাদন করাবো এবং আমি অবশ্যই তাদেরকে তাদের মন্দ ও হীন কাজের প্রতিফল দেব এটা আল্লাহর শত্রুদের শাস্তি জাহান্নাম তাতে তাদের জন্য রয়েছে স্থায়ী আবাস আমার আয়াতসমূহ অস্বীকার করার প্রতিফল স্বরূপ وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا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 যা তোমাদের মন চায় এবং সেখানে তোমাদের জন্য আছে যা তোমরা দাবি করো এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে সাদর আপ্যায়ন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين যে আল্লাহর দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে আমি একজন আজ্ঞাবহ তার কথা অপেক্ষা উত্তম কথা আর কার ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم সমান নয় ভালো মন্দ জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু এ চরিত্র তারাই লাভ করে যারা সবর করে এবং এ চরিত্রের অধিকারী তারাই হয় যারা অত্যন্ত ভাগ্যবান যদি শয়তানের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 তাদের পালনকর্তার সাথে সাক্ষাতের ব্যাপারে সন্দেহে পতিত রয়েছে শুনে রাখো তিনি সব কিছুকে পরিবেষ্টন করে রয়েছেন